আবাসা হে দুনিয়ার মানুষ সকল আফা হাসিব তুম তোমরা কি ধারণা করেছ তোমরা কি মনে করেছ আন্নামা কুম আবাসা আমি তোমাদেরকে মকসুদবিহীন ফায়দা ছাড়া এমনি বেফায়দা তোমাদেরকে সৃষ্টি করেছি ও আন্নাকুম ইলাইনা যাউন তোমরা কি আমার নিকটে ফিরে আসবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে উক্ত আয়াতে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিলেন সেটা হলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল দারিয়াতে বলেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس সৃষ্টি করি নাই মানুষ এবং জিনদেরকে ইল্লা লিয়া আবুদন তবে শুধুমাত্র আমার এবাদতের জন্যই তাহলে বুঝে আসলো আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে এবাদতের জন্য পাঠিয়েছেন আমল করার জন্য পাঠিয়েছেন আমাদের জেনে রাখা দরকার সেটা হলেই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেমন প্রয়োজন কালেমায় শাহাদাত মুখে উচ্চারণ করা ঠিক তেমনই প্রয়োজন কালেমায় শাহাদাত অন্তরে বিশ্বাস করা ঠিক তেমনই প্রয়োজন আমল বিল জওয়ারে আমল করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে সেই ইমানের বাস্তবতা ঘটানো এটাও আমাদের উপর অবশ্যই করণীয় এবং প্রয়োজনীয় মুখে স্বীকৃতি দিলাম অন্তরে যদি বিশ্বাস না করি তাহলে এটা তো মোনাফিকদের চিহ্ন আর মুখে স্বীকৃতি দিলাম না অন্তরে যদি বিশ্বাস করি তারপরেও ওই ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করা হয় আর যে ব্যক্তি কালেমায় শাহাদত মুখে পড়েছেন অন্তরে বিশ্বাসও করি কিন্তু তারপরে এটা যদি আমল দ্বারা আমার ইমানের স্বীকৃতি না দিতে পারি আমল যদি না করতে পারি তাহলে পরিপূর্ণ মুসলমানের দাবি করা আমাদের জন্য সম্ভব নয় আমল ছাড়া যারা নাকি শুধু মুখে উচ্চারণ করে কালেমায় শাহাদাত অন্তরে বিশ্বাস করে আমল যদি না করে তাহলে শরীয়তের পরিভাষায় এমন মানুষদেরকে ফাসেক এবং গুণাগাহ বলা হয় হে মুসলিম ভাই আজকের এই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করব নেক আমল কাকে বলা হয় এবং এই নেক আমল যদি আমরা করতে পারি তাহলে এর বদলা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে কি দিবেন এবং আখেরাতে এর বদলা আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন তবে এর পূর্বে আর একটু বিষয়ে অবগত করতে চায় সেটা হলে এই আল্লাহ পাক বলেছেন তাবা অরাকাল্লাদি বিয়াদিহিল মুল্ক ওহু আলা কুল্লি সেই ইন কাদির আল্লাদি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় সব রকম ক্ষমতা দিয়েছেন সক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন আল্লাহ পা দিয়েছেন আল্লাহ পাক চক্ষু দিয়েছেন আল্লাহ পাক আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব কিছু দিয়েছেন এবং বলেছেন এ মালু মা সে তুমি যা চাও তা তুমি আমল করো এ মালু মা সে তুমি যা চাও তা আমল করো ইন্নাহু বিমা তা না বাসির তবে শুনে রাখো ইন্নাহু নিশ্চয় তিনি বিমা তা মালু না বাসির তুমি যে আমল করবে বাসির সে আমলটা তিনি পর্যবেক্ষণ করবেন সে আমলটা তিনি দেখছেন এবং সে আমলটা তিনি পর্যবেক্ষণ করছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্ত অবস্থায় ছেড়ে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন কিন্তু আমল করার পূর্বে আমাদেরকে এটাও বিশ্বাস রাখতে হবে যে আমল যেটা করছি এটা কি শুধু আমল নাকি সৎ আমল এটা কি ভালো কাজ নাকি মন্দ কাজ ভালো কাজ যদি করি তাহলে তার ফলাফল দুনিয়া এবং আখেরাতে এর একটা সুন্দর ফলাফল আমাদের সামনে আসবে আর যদি আমল সুন্দর না হয় আমল যদি ভালো না হয় তাহলে এর ফলাফল দুনিয়াও কষ্টদায়ক এবং খারাপ পরিণাম হবে আখেরাতে এর পরিণামটা অত্যন্ত দুঃখজনক পরিণাম হবে তাই আমাদেরকে আগিয়ে আসতে হবে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে আমলের জন্য অ্যাডভান্স হতে হবে আল্লাহ বলছেন আল্লাদি খালাকাল মাউত ওয়াল হায়াত আহসানু আমালা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কাউকে দুনিয়ায় নতুন জীবন দিয়ে প্রেরণ করেন আর কাউকে দুনিয়ায় মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যান লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আসলে এই দুনিয়ায় আসা এবং যাওয়ার মাঝখানে যে সময়টুকু আছে এটা আল্লাহ পাক আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন লিয়াবুলুয়াকুম আমি তোমাদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক দেখতে চান যে কে এই সময়ের ভিতরে মূল্যবান আমল করে এবং কে সৎ আমল করে তার অর্থ হলেই আল্লাহ পাক যেখানে আমাকে সব কিছু করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু আল্লাহ পাক আমার থেকে কামনা করছেন আমাকে যেটা করতে বলেছেন সেটা হলেই আহসান আমালা সুন্দর আমল করার জন্য বলেছেন আর সুন্দর আমল করার প্রয়োজন এই জন্য যেহেতু দুনিয়ার যেটা জীবন আছে এখানে আল্লাহ পাক আমাদেরকে যে দিল দিয়েছেন নফস দিয়েছেন যে নফসের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর খৌফ আছে আল্লাহর প্রতি ইমান আছে এবং যেই অন্তর আল্লাহর দিনকে মেনে নিয়েছে সেই দিলটা হলো মতমা ইন্না শান্তিপূর্ণ দিল এই দিলটা মানুষকে ভালো কাজের দিকে উৎসাহিত করে কিন্তু যেই অন্তরের ভিতরে কোরআন নেই যেই অন্তরের ভিতরে ইমান নেই আল্লাহর মহাব্বত নেই রসুলের মহাব্বত নেই তাহলে সেই অন্তরটা হলো নফসে আম্মারা এমন অন্তর যেটা মানুষকে খারাপ কাজের দিকে আকৃষ্ট করে হে মুসলিম ভাই তাহলে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো এই যে এই দুনিয়ার জীবন আমাদের কাছ থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবে আর কখন বিদায় নেবে সেটাও আমাদের জানা নেই আল্লাহ পাক বলেছেন যখন তাদের কাছে আজাল মৃত্যু সময়টুকু আসবে একটু পেছানো হবে না একটু আগানো হবে না সময় নির্ধারিত করা আছে যে সময় আমাদের কাছে মৃত্যু আসবে তাই সেই সময় আসার পূর্বেই আমাদেরকে সৎ আমল করতে হবে সৎ আমল করতে পারলে আমাদের দুনিয়াও কিছু লাভ আছে আখেরাতেও কিছু লাভ আছে প্রথমে আমরা জানতে চাই সেটা হলেই যে সৎ আমলের সংজ্ঞা কি সৎ আমল কাকে বলা হয় এ বিষয়ে উপস্থাপন করেছি সুরে নাহালের আয়াত আল্লাপাক বলেছেন মানে আমিলা হাম মিন জাকারিন আও উনসা ওহুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তৈবা এই আয়াতের ব্যাখ্যায় ইবনি কাসির রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আপনাদের সামনে একটু বিরতির পরেই আবার উপস্থাপন করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন Islamic International School presents The stars of future. The dais of future. Today, I'll be talking about Dawatul Islam, an invitation toward Islam. Watch Faisal Kokhan, Ismail Khan, Zayed Sheikh, Subaiba Supariwala, Amreen Sheikh, Zainab Faruqi, Fatima Munshi and Farid Naik. I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to the world of future generation দেখুন ভবিষ্যৎ প্রজন্ম প্রতি সোমবার বিকেল পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল পাঁচটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ আলোচনা চলছিল যে নেক আমলের প্রতিদান দুনিয়া এবং আখেরাত আল্লাপাক বলেছেন যে পুরুষ এবং নারী কেহ যদি কোনো সৎ আমল সম্পাদন করেন সৎ আমল যদি কেউ করেন তো এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনি কাসি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে আমলে সালেহ ওই আমলকে বলা হয় হুয়াল আমালুল মোতাবে ওয়াসুন্নাতি রসুলহি সাল্লাহ আলি সাল্লাম সালেহ ওই আমলকে বলা হয় যে আমলটি কোরআন এবং হাদিস অনুযায়ী হবে কোরআন এবং হাদিস যেটাকে সৎ এবং নেক বলে আখ্যায়িত করেছে সেই আমলটাই সৎ এবং নেক বলে গণ্য হবে এ বিষয়ে আরেকটু ব্যাখ্যা দিয়ে ইমাম ইবনি কাসি রাহেমাহুল্লাহ বলছেন আল মামুর বিহি এমন আমল যে আমল সম্পর্কে আল্লাহ পাক হুকুম দিয়েছেন মাসরু মিন ইন্দিল্লা আল্লাহর পক্ষ থেকে সেটাকে শরীয়ত বলে আখ্যায়িত করেছেন শরীয়তের একটা আমল বলে সেটাকে আল্লাহ পাক চালু করে দিয়েছেন এমন আমলকে সৎ এবং নেক আমল বলা হয় তাহলে এই সৎ এবং নেক আমলের সংজ্ঞা জানার পরে আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমলটি আমি করব এটা আমার কাছেই নয় বরং সারা দুনিয়ার মানুষের কাছেও যদি সেটা ভালো লাগে এটা আমাদের বিবেকেও হতে পারে এবং এটা আমাদের মানুষের নজরেও হতে পারে যেটা ভালো আমল বলে মনে হবে কিন্তু সে আমলটি যদি কোরআন হাদিসে না থাকে তাহলে শরীয়তের পরিভাষায় সেটা ভালো আমল নয় তো আমলের সঙ্গে আমরা জানতে পারলাম যে আমলটি কোরআনে আছে হাদিসে আছে শরীয়ত সেটাকে নেক আমল বলে আখ্যায়িত করেছে তো এই নেক আমল আল্লাপাক বলেছেন মান আমিলা সালেহাম মিন জাকারিন আউ উনসা যে পুরুষ এবং নারী যারা সৎ আমল করবে আল্লাপাক এখানে পুরুষ এবং নারী উভয়কেই বলছেন বিধায় এখানে কারো এটা বোঝা যেন ভুল না হয় যে এই আমলটা শুধু পুরুষের জন্য অথবা এই আমলটা শুধু নারীর জন্য না আল্লাহ পাক পুরুষকে যেরকম দায়িত্ব দিয়েছেন জিম্মাদারি দিয়েছেন নারীকেও তাদের যেটা প্রযোজ্য সেই অনুসারে তাদেরকে আমলের দায়িত্ব দিয়েছেন তো পুরুষ এবং নারী উভয়কে আমল করতে হবে আমলের মাধ্যমেই আমাকে সফলতা অর্জন হবে দুনিয়া এবং আখেরাতে তো আল্লাহ রবুল্লান বলেছেন মানা আমিলা সালেহাম মিন জাকারিন আও অনুসা অহুয়া মিনুন যে পুরুষ এবং নারী ইমান অবস্থায় যদি সৎ আমল করে অর্থাৎ আমলের প্রতিদান দুনিয়া এবং আখেরাতে পাওয়ার জন্য আল্লাহ পাক এখানে ওয়াহা মেনুন ইমানের শর্ত আরোপ করেছেন মমিন হওয়ার শর্ত করে দিয়েছেন তাই কারো ভিতরে যদি ইমান না থাকে ইসলাম যদি না থাকে তাহলে সে যতই ভালো কাজ করুক না কেন সেই কাজের প্রতিদান আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও দিবেন না আখেরাতেও দিবেন না তাহলে আল্লাহ পাকের মেহরবানিতে আমরা যারা মমিন মুসলমান আল্লাহ আমাদেরকে যাদেরকে বানিয়েছেন আমাদের প্রত্যেকেই সৎ আমল করা দরকার তো সৎ আমল করার পরিণাম কি হবে দুনিয়ায় পাক বলেছেন যে পুরুষ এবং নারী ইমান অবস্থায় যদি কেউ সৎ আমল করে নুহিয়ান্নাহু হায়াতান তৈবা আমি তাকে দুনিয়ায় সুন্দর এবং একটি পবিত্র জীবন দান করব সুবাহান আল্লাহ এটা কে বলেছেন এই বিশ্বের যিনি স্রষ্টা প্রতিপালক তিনি আমাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের কাছে ওয়াদা করছেন যে হে মুসলিম তুমি যদি সৎ আমল করো তুমি যদি নেক আমল করো তাহলে এর বদলা তুমি এটা পাবা দুনিয়ায় সেটা হলেই হায়াতান তৈবা সুন্দর পবিত্র একটা জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করবেন তাহলে ওয়াদা যখন আল্লাহ দিয়েছেন তাহলে এই ওয়াদার ফলাফল আমরা অবশ্যই অবশ্যই পাব এ বিষয়ে আমাদের বিশ্বাস এবং ইয়েকিনটা অত্যন্ত দৃঢ় দৃঢ় হওয়া এটা আমাদের জন্য উচিত কারণ আল্লাহ পাক বলেছেন সুরে তৌবাই মিয়াদ আল্লাহ তালা যেটা ওয়াদা করেন আল্লাহ পাক সেই ওয়াদা কোনোদিন ভঙ্গ করেন না আল্লাহ পাক যে ওয়াদা করেছেন এই ওয়াদার ফল এবং প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহ পাক সুরাই আরাফে বলেছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান্নার أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم الله أكبر জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবেন যে হে জাহান্নামী বাসীগুন তোমাদের রব যে তোমাদের কাছে ওয়াদা করেছিল সেই ওয়াদাটা কি আল্লাহ পাক হক বলে বাস্তবায়ন করেছেন আল্লাহ কি সে ওয়াদা পূরণ করেছেন তারা বলবেন হ্যাঁ হক আল্লাহ পাক তার ওয়াদাকে পূর্ণ করেছেন ওয়াদা হক আল্লাহ পাক আমাদের সাথে বাস্তবায়ন করেছেন তাহলে বুঝে আসলো আল্লাহ যেটা আমাদের সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদাটার ফলাফল একশো পারসেন্ট আমরা পাবই পাবই এই বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে তো আল্লাহ তালা বলছেন ইন্নআল্লাহলিফুল আল্লাহ যেটা ওয়াদা করেছেন এই ওয়াদা কোনোদিন আল্লাহ ভঙ্গ করবেন না তাহলে আল্লাহ তালা আমাদের কাছে ওয়াদা করেছেন যে তুমি যদি সৎ আমল করো তুমি যদি নেক আমল করো তাহলে আমি তোমাকে একটি সুন্দর এবং পবিত্র জীবন দান করব আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুল সাহসালাম আমাদেরকে ওয়াদা খেলাফি করতে নিষেধ করেছেন এবং বলেছেন যে ওয়াদা খেলাফি করা এটা মোমেনের কাজ নয় মুসলমানের কাজ নয় এটা মোনাফিকদের কাজ আল্লাহ নবী সাল্লাম বলেছেন আর বাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান যে চারটি বস্তু এমন আছে চারটি অভ্যাস এমন আছে যে এই চারটি অভ্যাস যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির কাছে যেন পরিপূর্ণ মোনাফিকের সবগুলি আলামত তার কাছে রয়ে গেছে এবং সে পরিপূর্ণ মোনাফিক হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন ওমান কানাত খাসলাতুন আর যেই ব্যক্তির কাছে একটি মুনাফিকের খাসলাত এবং অভ্যাস পাওয়া যাবে তাহলে তার ভিতরে মোনাফিকের একটি খাসলত পাওয়া গেল তো মোনাফিকের যেটা অভ্যাস চারটি সেটা হলেই ইদা হাদ্দাসা কাদাব যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন সে কোনো ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে ও ইদা না খানা কেউ যদি তার কাছে আমানত রাখে আমানতের খেয়ানত করা এটাও মুনাফিকের চিহ্ন ওয়া ইদা খাসামা ফাজার এবং কারোর সঙ্গে কখন যদি ঝগড়া করে তাহলে সে গালি গালাজ করে এবং তার মুখ থেকে গালি বের হয় এটাও মুনাফিকের লক্ষণ এবং মুনাফিকের চিহ্ন তাহলে বুঝতে পারলাম ওয়াদা খেলাফি করা এটা মুসলমানদের লক্ষণ নয় এটা মুনাফিকদের লক্ষণ সেখানে যিনি স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিন উনি আমাদেরকে ওয়াদা করেছেন যে মান আমিলা সোহালেহামিন জাকারিন ও ফালা হায়াতান তৈবা আমি অবশ্যই দুনিয়ায় তাকে সুন্দর এবং পবিত্র একটা জীবন তাকে দান করব। তো এই হায়াতান বা পবিত্র জীবন বলতে আমরা কোন জীবনটা বুঝলাম সুন্দর জীবন আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছেন আমরা যদি নেক আমল করতে পারি সুন্দর আমল করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি জীবন দান করবেন তো এই সুন্দর জীবনের ব্যাখ্যা কি আমার নজরে যেটা আমি মনে করছি যদি আমার জীবনটা এমন হতো আমি যদি ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারতাম অথবা ভালো একটা চাকরি পাতাম অথবা সুন্দর একটা বাড়ি করতে পারতাম অথবা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হতো এটা হলো আমাদের ধারণা এটা আমরা প্রত্যেকেই নিজ নিজ একটা চিন্তা আছে নিজের অন্তরে একটা চাহিদা আছে এবং আমরা মনে করছি যে ওই চাহিদাটা পূর্ণ হওয়ার মাধ্যমেই আবার জীবনটা সুন্দর হবে কিন্তু আমার এই ব্যাখ্যা যদি আমি শরীয়তের মানদণ্ডে যদি রেখে দেই তাহলে শরীয়তের মানদণ্ডে আমার এই ব্যাখ্যাটা অচল হয়ে যাবে কারণ সুন্দর বাড়ি হওয়া সুন্দর জীবন যাপন বা সুন্দর অবস্থান হওয়া বড় ডিগ্রি লাভ করা ভালো চাকরি করা অর্থকরী বেশি হওয়া এটাই যদি সুন্দর জীবনের ব্যাখ্যা আমার নজরে হয়ে থাকে তাহলে এমন সুন্দর তো আমাদের বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন সুন্দর জীবন তিনিও পান নাই আর তিনার জীবন এমন আছে আল্লাহ আকবার তিনার চাইতে উত্তম কোনো ব্যক্তি পৃথিবীতে আছেন ওনার চেয়ে বেশি ভালো কাজ করবেন বেশি সৎ আমল করবেন এমনটা আছে না বরং উনি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি আমলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সুন্দর আমল তিনি দুনিয়ায় করেছেন তাহলে সেই সুন্দর আমলের ব্যাখ্যা এটা নয় যে পবিত্র জীবন সুন্দর জীবনের ব্যাখ্যা এটা নয় সুন্দর জীবনের ব্যাখ্যায় ইমাম ইবনি কাসি রাহেমাহুল্লাহ উনি ইবনে আব্বাস থেকে একটি কওল নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ পাক আমাদের সাথে যে ওয়াদা করেছেন যে আমি তোমাকে সুন্দর জীবন দান করব এই সুন্দর জীবনের ব্যাখ্যা হলে এই যে আল্লাহ পাক তোমাকে হালাল রিজিক উপার্জন করার একটা মাধ্যম তোমাকে দান করবে তাহলে সুন্দর জীবন এটাই বোঝা যাবে আল্লাহ পাক যদি এই দুনিয়ায় আমাকে সুন্দর হালাল রিজিক ব্যবস্থা করে দেন তাহলে আমি এবং ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্দর রিজিকের ব্যবস্থা পাবে সে অবশ্যই ধন্য ব্যক্তি সে অবশ্যই একজন সফল জীবন পেয়েছে এমন ব্যক্তি এর দলিল যে ব্যক্তিকে আল্লাহ পাক সুন্দর রিজিক দিবেন হালাল রিজিক দিবেন তাহলে তার জীবনটা যেই সুন্দর তার জীবনেই ধন্য এর দলিল আবু হরাজি আল্লাহ তালা তিনি বলেন নিশ্চয় আল্লাহ তালা পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া আর অন্য কিছু পছন্দ করেন না তাহলে হালাল রেজিক এটা একটা বড় মাধ্যম পরিশ্রম করে শীতের দিনে কষ্ট করে অজু করলাম কষ্ট করে স্মর্শিদে গিয়ে সলাত আদায় করলাম নিজের উপার্জিত পয়সা থেকে আমি আল্লাহ রাস্তায় দান করলাম কিন্তু এবাদত কবুল হওয়ার জন্য যে একটা মৌলিক শর্ত সেটা হলে রিজিক যেন হালাল হয় হারাম যেন না হয় তাহলে দেখা যাচ্ছে হালাল রিজিক না হওয়ার কারণে আমলের কোনো ফলাফল আমি আল্লাহর কাছে পাব না বিধায় আল্লাপাক বলছেন তোমাকে সুন্দর জীবন দিব তার অর্থ হলো এই যে আমি তোমাকে এমন একটা সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকটা যেন তোমার কাছে হালাল পন্থায় আসে হালাল পন্থায় অল্প রিজিক আসলেও আল্লাহ পাক তার ভিতরে যে বরকত দিবেন এতে কোনো সন্দেহ নাই এবং ওই ব্যক্তি সত্যকারী ধন্য ব্যক্তি সুন্দর জীবন পেয়েছেন যাকে আল্লাহ পাক হালাল পথে রিজিক উপার্জন করার তৌফিক দান করেছেন অন্যথায় এমন হবে আমিলাতুন নাসিবা আমল করে নিজে ক্লান্ত হয়ে যাব আমল করে ক্লান্ত হওয়ার পরেও আল্লাহ পাক বলছেন তসলা নারন হামিয়া তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এর কারণটা হলেই যে আমল করেছি বটে কিন্তু সে আমলটাকে নষ্ট করে দিয়েছে হারাম রিজিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এই পৃথিবীতে সৎ এবং নেক আমল কি এটা বোঝা এবং তার উপর যেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত উদ্যোগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সামান তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সোনার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV মানবতার সমাধান যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে তাড়াতাড়ি করো শেখ হাসিম মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায়